মায়া মৌমাছি অনেক দিন আগের কথা গভীর জঙ্গলে একটা গাছে এক বিরাট মৌচাকে আজ সবার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা দিন আজ ডিম ফুটে ছোট্ট মৌমাছিদের বেরোনোর দিন কিন্তু আজ বিশেষ একজনের গল্প বলবো আমার চোখ চলছে এখানে এত অন্ধকার কেন বা এ হল মায়া মৌমাছির গল্প তাড়াতাড়ি ওদের বাইরে নিয়ে এসো যে যা জায়গা নিয়ে নাও হুম তোমার নাম দিলাম মায়া মায়া দাঁড়াও মায়া কেন আমাদের নামের কেন আমাকে বলা হয়নি যে প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে আমাদের নাম চাই যাতে সবাই আমাদের নাম ধরে ডাকতে পারে যদি আমি শুধু বলি এই যে মৌমাছি হ্যাঁ হ্যাঁ আপনি কি আমাকে ডাকছেন <laughs> এবার বুঝলে কেন নাম চাই আমাদের হ্যাঁ কারণ আমরা যেমন এক তেমনি আবার আমরা আলাদাও তুমি একদম ঠিক কথা বলেছ খুব সুন্দর ভাবনা তোমার মায়া চলে এসো সবাই আমার সঙ্গে যেতে হবে মায়া তো অবাক ঠিক যেন মনে হচ্ছে একটা চকচকে সোনালি বেলুনের ভেতরে ওরা রয়েছে মৌমাছিরা যে যার কাজে ব্যস্ত কেউ কেউ মৌচাকের দেয়াল পরিষ্কার করছে কেউ কেউ হীরের মতো দেখতে একটা জিনিসের মধ্যে ফুলের রেণু ফেলছে কেউ কেউ শুধু লাইন করে হেঁটে যাচ্ছে আচ্ছা শোনো তোমাদের সবাইকে কাজ দেওয়া হবে যারা দেওয়াল সাফ করবে তারা হলো সাফাই করবে এছাড়া সংগ্রহকারী মৌমাছি আর আছে কর্মী মৌমাছি সবাইকে কাজ করতে হয় কেন তুমি কেমন ধরনের মৌমাছি শুনি মৌমাছিরা তো প্রশ্ন করে না ওহ এইভাবে কারোর সাথে কথা বলে না জুলিয়ান ও এখনো খুব ছোট মায়া আমাদের সবাইকে কাজ করতে হয় আর যদি কাজ না করি তাহলে আমরা দিশেহারা আর একদম অলস হয়ে যাব সাফাই কর্মীরা সাফ না করলে মৌচাক নোংরা হয়ে যাবে সংগ্রহকারীরা ফুলের মধু সংগ্রহ না করলে ফুলের মধু আবার কি আমাদের মধু ওই ফুলের মধু থেকে তৈরি হয় ওই যে দেখতে পাচ্ছ ওরা হলো সংগ্রহকারী মৌমাছি ওরা ফুলের মধু নিয়ে আসে আর তারপর কর্মী মৌমাছিরা তার থেকে মধু বানায় আমাদের জন্য সংগ্রহকারী মৌমাছিরা ফুলের মধু আনে কিন্তু নিয়ে আসে কি করে ওরা ওহো আমার ছোট্ট সোনামণি সবার কাছেই থাকে মধুর পাকস্থলী আর ওরা তাতে করেই মধু নিয়ে আসে ও এটা কি সেটা যেখানে এখন আমার খিদে পেয়েছে <laughs> মোটেই না সেটা তোমার খাবার পাকস্থলী আহ ওর প্রশ্নের উত্তর দিতে বসলে সারাদিন এইখানেই দাঁড়িয়ে থাকতে হবে আমরা এখানে সারাদিন কেন দাঁড়িয়ে থাকতে পারি না দিন কেটে গেল নতুন মৌমাছিদের আলাদা আলাদা কাজ দেওয়া হলো কেউ মৌচাকের ভেতরটা পরিষ্কার করে কেউ বাইরের শুকনো পাতা পরিষ্কার করে কেউ ফুলের মধু সংগ্রহ করে কেউ শত্রুর হাত থেকে মৌচাককে রক্ষা করে সবার একটা নিজস্ব জায়গা আছে শুধু মায়া ছাড়া সে সব সময় সবকিছু অন্যভাবে দেখে সবাই যখন হাত দিয়ে দেয়াল পরিষ্কার করে সে তখন ফু দিয়ে ভাবে দেওয়াল সাফ হয়ে গেছে আর যখন মৌমাছিরা সার বেঁধে চলে তুমি এত ঝামেলা কেন করো ও সবার চিন্তা যে আমি আমার জায়গা খুঁজে পাচ্ছি না তাই দেখছি যে আমি তোমাদের মতো হাঁটতে পারি কিনা আচ্ছা তুমি সেটাও একেবারে ভুল ভাবে করছো কিন্তু তুমি তুমি আর আমি আমি তাই তোমার মতো হাঁটবো কি করে আমায় বলো তুমি এরকম করে হাঁটতে পারবে ও হ্যাঁ আমি পারি দেখো ও না আমি কি করছি তুমি বাছা আমাকে সব ভুলিয়ে দিচ্ছ তুমি কেমন মৌমাছি শুনি ও না আমি পিছিয়ে পড়লাম ক্যাসেন্ড্রা কর্মী মৌমাছিরা এমনকি রানী নিজেও মায়ার কোথাও জায়গা করে দিতে পারল না মায়া সব কিছু অবাক হয়ে দেখে আর প্রশ্ন করে তোমার মাথায় ওটা কি বড় মৌমাছি রানী মার সঙ্গে এভাবে কথা বলা যায় না আমি খুবই দুঃখিত মহারানী আচ্ছা মায়া যেখানে তোমার ইচ্ছে সেখানে কেন কাজ করছো না আমি জানি না এখানে সবাই এত ব্যস্ত থাকে সারাক্ষণ সবাই শুধু কাজ আর কাজ করছে ওদের দেখে আমার ভালো লাগে না কিন্তু সেদিন খুব খুশি হয়েছিলাম যেদিন ওই হীরের মতো জিনিসটা থেকে পড়ে গেছিলাম আর শুস শুস করে উঠছিলাম আর গোল গোল ঘুরছিলাম আমার স্বপ্ন হলো ওরা আর বাইরে গিয়ে এই পৃথিবী দেখা ও এসব কি ওহ কি যা তা কথা বলছে ও স্বপ্ন খুশি কি ধরনের মৌমাছি তুমি হ্যাঁ মৌমাছিরা স্বপ্ন দেখে না ও মহারানী ওকে ক্ষমা করে দেবেন ও কোনো ক্ষতি করতে চায় না আমি নিজে ওকে কাজ দেবার চেষ্টা করেছি কিন্তু ও শুধুই বাইরে যাবার কথা বলে হয়তো এই কাজেই ওর ভালো হবে তাই আমার মনে হয় ওকে আমরা বাইরে পাঠিয়ে দিই আর বলি আমাদের জন্য মধু সংগ্রহ করে নিয়ে আসতে আচ্ছা মৌমাছিকে তার ইচ্ছের কথা জানতে চাওয়া হুম এই প্রথমবার আর তাছাড়া সবই গুলিয়ে যাচ্ছে মৌমাছিদের জন্মের সঙ্গে সঙ্গে তাদের কাজ ঠিক করে দেওয়া হয় কিন্তু এতে যদি মৌচাকের মঙ্গল হয় তাহলে তাই হোক ও বড় হয়েছে তাই মধু সংগ্রহে যেতে পারে ভালো করে শিখিয়ে তারপর পাঠিয়েও হ্যাঁ <laughs> মহারানী তাই মায়াকে ফুলের সম্পর্কে সব শেখানো হলো তারপর মৌমাছির ঝাঁকির কথা বলা হলো বারবার সাবধান করা হলো যাতে সে একা না ওড়ে আর সবশেষে ভীমরুলদের ব্যাপারে সাবধান করা হলো এরাই হলো মৌমাছিদের সবচেয়ে বড় শত্রু তারা সব সময় মধু চুরি করার আর মৌমাছিদের ক্ষতি করার চেষ্টা করে কিন্তু পাঠিয়ে দেব ভীমরুলরা কিন্তু খুব বুদ্ধিমান মায়া আমাদের আক্রমণ করার সময় ওরা নিজেদের ঢেকে রাখে ওদের শুধু গলাতে হুল ফোটানো যায় কারণ ওরা হেলমেট পরে না কিন্তু মৌমাছিরা যুদ্ধের সময় ভীমরুলদের কিছুতেই কাবু করতে পারে না একটা কথা মনে রেখো ওরা যেন তোমাকে দেখতে না পায় খুব সাবধান মায়া আমার মনে থাকবে মায়া কেসেন্ড্রাকে বিদায় জানিয়ে ঝাঁকির সঙ্গে বেরোলো এই প্রথম সে মৌচাকের বাইরে বেরিয়েছে বাইরে বেরিয়ে তো মায়া একেবারে অবাক কত গাছ পাতা ফুল ও বাইরেটা সুন্দর আমি সারাদিন এখানে বেড়াতে পারি আমরা এখানে কাজ করতে এসেছি মায়া ঘুরে বেড়াতে মনে রেখো যে সঙ্গেই তোমাকে থাকতে হবে কিন্তু মায়া কিছুই শুনছিল না সে তখন ভারী মজায় উড়ে বেড়াচ্ছে ওটা কি চকচক করছে আমি দুঃখিত আমি জানতাম না এখানে কেউ আছে এই যে আমি মায়া মৌমাছি আর তুমি ও তোমাকে দেখেও মৌমাছি মনে হচ্ছে আর তুমি খুবই সুন্দর আমাকে বলতেই হবে ও দাঁড়াও তুমি আমাকে নকল করছো এটা কিন্তু খুব খারাপ আমাকে কষ্ট দিলে তুমি একটা বাজে মৌমাছি আচ্ছা আচ্ছা দেখো কে এসেছে মৌমাছির বিষে একটা মানুষ মানে? মানে তুমি একজন মানুষ কিন্তু মৌমাছি সেজে এসেছো মৌমাছি আমি কিন্তু মানুষ না আর এটাও একটা মৌমাছি ভীষণ বাজে মৌমাছি ওটা তো তোমার প্রতিবিম্ব ও মোটেই ঝগড়ুটে নয় তুমি নিজেই নিজের সঙ্গে এরকম করছো সবটাই তোমার মাথার মধ্যে ঠিক মানুষের মতো বিশ্বাস করো ওরা নিজেরাই নিজেদের সমস্যা তৈরি করে আসে যাগে তুমি এখানে কি করছো নিজেই খারাপ আমার নাম মায়া মায়া মৌমাছি আমি জানি আমি শুনেছি যখন তুমি নিজে নিজেকে পরিচয় দিচ্ছিলে ঠিক আসলে আমি আমার ঝাঁকের সঙ্গে মধু সংগ্রহে বেরিয়েছিলাম ও ও না আমার ঝাঁক আমি আলাদা হয়ে গেছি ওরা চলে গেছে এক মিনিট নিজের ঝাঁকের সঙ্গে এসেও তুমি পথ হারিয়েছো কেমন মৌমাছি তুমি হ্যাঁ? এখন তুমি কি করবে আমি জানি না কিছু মধু সংগ্রহ করে আমি মৌচাকে ফিরে যাব আবার আচ্ছা ওখানে খুব রসালো কিছু ফুল আছে চেষ্টা করে তুমি দেখতে পারো তুমি খুব ভালো তাই আমাকে সাহায্য করলে ধন্যবাদ হরিং বাবু আমার নাম হপার ফ্লিপ হপার ও তাই নাকি হপার ধন্যবাদ মায়া যত পারল মধু সংগ্রহ করে মৌচাকের দিকে রওনা দিল বড় বড় গাছ আর ঝোপের ভেতর দিয়ে উড়ে চলল অনেকটা পথ তাকে যেতে হবে ওহো আমি ক্লান্ত কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক তারপর আবার উড়ব কিন্তু যখন ছোট্ট মায়া ফুল খুঁজছিল এত তাড়া কিসের ছোট্ট মৌমাছি আজ রানীমা আমার উপর খুব খুশি হবেন আমাদের আমাদের আমাদের ওপর উনি খুব খুশি হবেন আমরা একটা মিষ্টি মৌমাছি খুঁজে পেয়েছি ওকে মিষ্টি বলো না বোকা কোথাকার ও আমাদের শত্রু হয় ও তুমি ঠিক বলেছো পিচ্ছিরি দেখতে মৌমাছি কিন্তু চোখটা সুন্দর না এবার চলো ভীমরুলরা মায়াকে একটা ছোট্ট ঘরে আটকে রাখল মায়া খুব ভয় পেয়ে গেল পালাবার চেষ্টা করল কিন্তু পারল না এখন আমি কি করব এটা কিন্তু গোপন পরিকল্পনা বুঝেছ শোনো আমরা কাল ওই মৌমাছিদের শিক্ষা দেব ও আমি কি কাল লাল পেনটা নিয়ে যাব কি না সেই শিক্ষা নয় কাল ওদের মৌচাকে আমরা আক্রমণ করব তৈরি থেকে কিন্তু যাকে ধরলাম তার কি করব কাল সকালে দেখি ওকে নিয়ে কি করা যায় চলে এসো এখন চলো প্রহরীদের সাহায্য করি ভীমরুলরা জানত না যে মায়া তাদের কথা শুনে ফেলেছে না ওরা আমাদের মৌচাক আক্রমণ করবে না হাল ছাড়লে হবে না আমার পরিবারকে বাঁচাতেই হবে সেই রাতে মায়া ঘুমোতে পারল না ভাবতে লাগলো যে এরপর ও কি করবে ও কি করে ওদের থামাবো ওদের শুধু গলাতে হুল ফোটানো যায় কারণ ওরা হেলমেট পরে না কিন্তু মৌমাছিরা যুদ্ধের সময় ভীমরুলদের কিছুতেই কাবু করতে পারে না দাঁড়াও আমি বুঝে গেছি সূর্য উঠতেই ভীমরুলরা মায়ার ঘরে এলো এই যে ছোট্ট মৌমাছি আরে গেল কোথায় আমাকে তুমি বিচ্ছিরি বলেছিলে না মহারানীকে খবর দিতে হবে মায়া যত তাড়াতাড়ি পারল মৌচাকে গেল আর মহারানীকে সব ঘটনা খুলে বলল ও না এক্ষুনি প্রহরীদের সতর্ক করো আমাদের তৈরি থাকতে হবে এখন মৌচাক আক্রমণের জন্য প্রস্তুত যখন ভীমরুলরা এলো মৌমাছিরা পুরো শক্তি দিয়ে তাদের আক্রমণ করল ওপর দিয়ে এসে ভীমরুলদের গলায় হুল ফোটাল ভীমরুলরা হক চকিয়ে গিয়ে পালিয়ে গেল নিমেষে তারা উধাও ইয়ে! কোথায় যাচ্ছ অনেক <laughs> আমরা তোমার কাছে কৃতজ্ঞ মায়া তোমার সাহস আর বুদ্ধি আজ আমাদের রক্ষা করল এটা আমার নিজের বাড়ি এটা সুরক্ষিত রাখতে আমি সব করব ও ছোট্ট মৌমাছি আমি তোমায় নিয়ে খুবই গর্বিত বলো বড় হয়ে তুমি কি হতে চাও শিক্ষক হতে চাই আমি মৌমাছিদের আমার অভিজ্ঞতার কথা বলতে চাই আর তাদের নিজেদের মতো হতে শেখাতে চাই নিজেদের মতো মানে হ্যাঁ সবাই আমায় শুধু জিজ্ঞেস করে কেমন মৌমাছি হে তুমি তাই আমি বলি আমি আমার মতো মৌমাছি আর আমরা প্রত্যেকেই তাই আমিও আমার নিজের মতো হতে চাই তোমার মতো মৌমাছি মজা করতে জানে না আমার মতো মৌমাছি হও হ্যাঁ। <laughs> আচ্ছা মায়া তুমি সত্যি খুব ভালো শিক্ষক তুমি ফিরে আসায় আমরা খুব খুশি হয়েছি